بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا سورة نساء 136 নম্বর আয়াত ইরশাদ হচ্ছে হে ইমানদারগণ তোমরা পূর্ণভাবে ইমান আনো আল্লাহর উপরে তাঁর রসুলের উপরে এবং ওই কিতাবের উপরে যা তাঁর রসুলের উপরে তিনি নাজিল করেছেন এবং ওইসব কেতাবের উপরে যা তিনি পূর্ববর্তী রসুলগণের উপরে নাজিল করেছেন অতপর যে ব্যক্তি অবিশ্বাস করল আল্লাহকে তাঁর ফেরেস্তা মণ্ডলীকে তাঁর কিতাব সমূহকে তাঁর রসুলগণকে ও বিচার দিবসকে সে ব্যক্তি দূরতম ভ্রষ্টতায় নিক্ষিপ্ত হল সম্মানিত সুদী মণ্ডলী আল্লাহর প্রশংসা ও শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের প্রতি দরুদ পাঠ শেষে আমি আপনাদের খিদমতে মানব জাতির উন্নতি ও অগ্রগতির মূল ভিত্তি ইমান সম্পর্কে কিছু আলোকপাত করতে চাই আমি ইমানকে মানব জাতির উন্নতি ও অগ্রগতির মূল চাবিকাঠি বলেছি এজন্য যে ইমানহীন মানুষ রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সর্বোচ্চ শিখরে আরোহণ করলেও নৈতিক ও মানবিক ক্ষেত্রে সে পশুত্ব দেউলিয়াত্বের নিম্নতম পর্যায়ে নেমে যায় গর্ব অহংকারের আগুনে সে নিজে দগ্ধীভূত হয় সীমাহীন ভোগ লিপসা ও বিলাসিতা তাকে চারিদিক হতে গ্রাস করে সে নিজে অদক্ষরিত হয় ও সমাজ বিপর্যস্ত হয় এক সময় রাষ্ট্র ও সমাজ সবকিছু ধ্বংস ও বিধ্বস্ত হয়ে যায় যেমন হয়েছে এককালের বিশ্বখ্যাত মিশরীয় সভ্যতা আসিরীয় সভ্যতা বেবিলোনীয় সভ্যতা গ্রিক সভ্যতা ও ভারতীয় সভ্যতা সমূহের ভাগ্যে আল্লাহ পাক আজ সামুদ ও মিশরীয় সভ্যতার ধ্বংসের কথা নিজেই বর্ণনা করেন এভাবে বিসমিল্লাহ রহমান রাহিম আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ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 কমের নিকটে যথাক্রমে হজরত হুদ আলি সালাম হজরত সালেহ আলি সালাম হজরত মুসা আলি সালামকে পাঠিয়েছিলেন কিন্তু তারা তাতে কর্ণপাত করেনি ফলে তারা সদল বলে ধ্বংস হয়েছে আর রেখে গেছে আমাদের জন্য বিবর্ণ করুণ স্মৃতি সিরিয়াতে আদের পুত্র শব্দাদের তৈরি বৃহস্পের ধ্বংসস্তূপ তাবুকে সমুদ বংশের সুরম্য হরম্য রাজের ধ্বংসলীলা মিশরের প্রামিড রক্ষিত এককালের খোদাইয়ের দাবিদার অহংকারী ফ্রাউনের নির্বাক মমি মাটির কৃমিকীট পর্যন্ত যার দেহকে ঘৃণায় প্রত্যাখ্যান করেছে নদীর হাঙ্গর কুমির যাকে খেতে বা স্পষ্ট করতেও অনীহাবোধ করেছে পৃথিবীর আলো বাতাস যাকে যারা জীর্ণ করে নিঃশেষ করতেও কুণ্ঠাবোধ করেছে আল্লাপাক যার প্রাণহীন ঘৃণ্য দেহকে রেখে দিয়েছেন চিরস্থায়ী স্মৃতি হিসাবে পৃথিবীর সকল যুগের ছোট বড় অহংকারী ব্যক্তিদের জন্য চিরন্তন উপদেশ হিসাবে বর্তমান বিশ্বের বস্তুগত নেতৃত্বের অধিকারী শক্তিধর রাষ্ট্রগুলির নিকট থেকেও আমাদের কিছুই পাওয়ার নেই ইমানি চেতনাহীন এইসব রাষ্ট্র ব্যবস্থা নিজেদের তৈরি আইন ও মারণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যাওয়ার দিকে দ্রুত এগিয়ে চলেছে বন্ধুগণ ইমান কি আসুন এক্ষণে আমরা সে বিষয়ে আলোচনা করি আল ইমান ও আদেশ দাকাল আমনে আয় সক জিদ্দাল খাওয়া ইমান এমন ধাতু হতে উৎপন্ন যার অর্থ ভীতিশূন্য নিশ্চিন্ত বিশ্বাস পারিভাষিক অর্থে বিশ্বপ্রভু আল্লাহর উপরে একনিষ্ঠভাবে বিশ্বাস স্থাপন করাকে ইমান বলে ছোট্ট কচি শিশু তার মায়ের কোলকে তার জন্য নির্বিঘ্ন নির্ভর কেন্দ্র বলে স্থির বিশ্বাস পোষণ করে পিতার বন্ধু তাকে বেশি করে আদর করলেও সে বাপকে নিশ্চিন্ত আশ্রয় মনে করে বাপের বুকে গিয়েই মুখ লুকায় আল্লাহর বান্দা তার সুখে দুঃখে বিপদে সম্পদে সর্বদা আল্লাহকেই তার একমাত্র সহায় বলে দৃঢ় বিশ্বাস পোষণ করে তাঁরই ইবাদত করে তার নিকটেই সাহায্য প্রার্থনা করে তাঁকে এই বুক ভরে ডেকে শান্তি পায় দেহ মন উৎফুল্ল হয় ও হৃদয়ে প্রশান্তি লাভে ধন্য হয় মূলত আল্লাহর উপরে বিশ্বাসকে বুকে ধারণ করেই মুমিন তার জীবন পথে এগিয়ে চলে আল্লাহর রহমতের তুলনায় সে দুনিয়ার সবকিছুকে তুচ্ছ জ্ঞান করে শত বাধা উপেক্ষা করে সে সম্মুখ পানে এগিয়ে চলে পার গতিতে আল্লাহর রহমত লাভের উদগ্র বাসনা নিয়ে যে কাজে আল্লাহ খুশি হন সে কাজে সে ভাবে ঝাঁপিয়ে পড়ে আল্লাহ সন্তুষ্টি প্রকারের মুক্তি লাভই তার যাবতীয় কর্মকাণ্ডের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় এই বিশ্বাস এই ইমান মুমেনকে পরিচালিত করে স্থির লক্ষ্য পথে জীবন যুদ্ধের ঝঞ্ঝাবাতে সে কখনো লক্ষ্যচ্যুত হয় না দুনিয়ার শত আনন্দ উপাচারেও সে দিশেহারা হয় না কম্পাসের কাটার মতো আল্লাহ সন্তুষ্টি লাভের স্থির লক্ষ্য হতে সে বিচ্ছুত হয় না প্রচন্ড দুপুরে মরুভূমির স্ফুলিঙ্গ সদৃশ্য বালুর উপরে নগ্ন পিঠে চিত করে শুয়ে বুকে পাথর চাপা দিয়ে অবর্ণনীয় কষ্ট ভোগের মধ্যেও সে ইমামদার বেলাল আত্মকণ্ঠে বলে ওঠে আহাদ আহাদ খুদ পিপাসায় কাতর মুজাহিদ ঝাঁপিয়ে পড়ে জিহাদের ময়দানে জান্নাতের সুগন্ধি লাভরুদগ্র বাসনায় আর হাতে ধরা খেজুর ছুঁড়ে ফেলে দিয়ে দুনিয়াবি কামনা বাসনার প্রতি তাচ্ছিল্য ভরে সাহাবি ইয়ামা বিন হমাম বলে ওঠে বাহ বাহ ইমান পরিত্যাগের বিনিময়ে জীবন বাঁচানোর লোভনীয় প্রস্তাব ঘৃণা ঘরে প্রত্যাখ্যান করে শুলে বিদ্ধ অবস্থায় তীব্র যন্ত্রণায় কাতর খোবায় দৃঢ় কণ্ঠে বলে ওঠে লাস্ত ওবালি হেইনা রক্তাল মুসলিমান আলা আইয়ে শেলবিন কানা ফিল্লাহ মাসরাই وذلك في ذات الإله وإن يشاء يبارك في أوصال شلب ممزعي আমি কোনো কিছুরই পরোয়া করি না যখন আমি মুসলিম হিসাবে নিহত হই আল্লাহর রাহে যেভাবেই আমাকে পর্যদস্ত করা হোক না কেন তা কেবল আল্লাহর জন্যই করা হচ্ছে তিনি ইচ্ছা করলে আমার বিচ্ছিন্ন অঙ্গসমূহে বরকত দান করবেন সুবহানাল্লাহ বলা বাহুল্য আল্লাহর উপরে এই স্থির বিশ্বাস তাঁর উপরে নিশ্চিন্ত নির্ভরতা একেই বলে ইমান এই ইমান কেবলমাত্র বিশ্বাসেই সীমাবদ্ধ নয় বরং হৃদয়ে বিশ্বাস মুখের স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম হল ইমান যা আনুগত্যে বৃদ্ধি প্রাপ্ত হয় ও গুনাহে প্রাপ্ত হয় মহাদ্দেশিনের পরিভাষায় যাকে বলা হয় আল ইমান হুয়া জানান والإقرار باللسان والعمل بالأركان يزيد بالطاعة এই ইমানের ফলে একজন মুমিন সুন্দর মানুষে পরিণত হয় এবং প্রতি মুহূর্তে সে আরো ভালো আরো সুন্দর মানুষ হতে চেষ্টা করে সাময়িক দুর্বলতায় গোনা করে ফেললেও সে সঙ্গে সঙ্গে তবা করে ফিরে আসে অনুতপ্ত হয়ে আল্লাহর হুজুরে শ্রদ্ধা লুটিয়ে পড়ে আল্লাহর ইবাদতে অধিকতর মনোনিবেশ করে আর প্রাণ ভরে প্রার্থনা করে বলে আল্লাহ ইন্নি ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم হে আল্লাহ আমি সিও নফসের উপরে বহু জুলুম করেছি আমার গুণাসমূহ মাফ করার কেউ নেই আপনি ব্যতীত আপনি আমাকে আপনার পক্ষ হতে বিশেষভাবে ক্ষমা করুন এবং আমার উপরে রহম করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দায়বান প্রতিদিন সালাতে মুমিন তার প্রভুর নিকটে এভাবেই তার আমলের হিসাব পেশ করে গুনাহে স্বীকৃতি দেয় ক্ষমা ভিক্ষা করে ও আরও সুন্দর মুমিন হওয়ার জন্য আল্লাহর রহমত প্রার্থনা করে থাকে এভাবেই ব্যক্তিশুদ্ধির ফলে ক্রমে সমাজ শুদ্ধ হয় অন্যায় অপকর্মের শয়তানি তৎপরতা অবদমিত হয় নেকি ও সৎকর্মের প্রাণবন্যায় সমাজ পরিশুদ্ধ হয় শান্তি ও সমৃদ্ধি সর্বত্র পরিব্যাপ্ত হয় মানবতা পরিপূর্ণতা লাভ করে ইমানের পূর্ণ পরশে জগৎ সংসার ধন্য হয় ইমানের কতগুলি রকুন আছে যার কোনো একটিতে বিশ্বাস না থাকলে কিংবা সন্দেহ থাকলে অথবা বিশ্বাসের ঘাটতি থাকলে আর ইমান থাকে না সংক্ষিপ্ত ও বিস্তারিতভাবে যাকে ইমানে মুজমল ও ইমানে মুফাসাল বলা হয়ে থাকে ইমানে মুজমল যেমন آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه আমি ইমান আনলাম আল্লাহর উপরে যেমন তিনি তাঁর যাবতীয় নাম ও গুণাবলীর উপরে এবং আমি কবুল করলাম তার যাবতীয় আদেশ নিষেধ ও আকান সমূহকে ইমানে মুফাসল যেমন আমি ইমান আনলাম আল্লাহর উপরে তাঁর ফেরেশতাগণের উপরে তাঁর কিতাবসমূহের উপরে তাঁর রসুলগণের উপরে কেয়ামত দিবসের উপরে এবং আল্লাহর পক্ষ হতে নির্ধারিত তকদিরের ভালো ও মন্দের উপরে ইমান মজমালের মধ্যে আল্লাহর সত্তা এবং তাঁর নাম ও গুণাবলীর উপরে বিশ্বাস স্থাপনের সাথে সাথে তার যাবতীয় হুকুম হাকাম ও ফারায় ওয়াজিবাতের উপরে ইমান আনা ও তা কবুল করে নেওয়ার স্বীকৃতি প্রদান করা হয়েছে আল্লাহ সত্তা কেমন তা কারো জানা নেই সেজন্য বলা হয়েছে কামা হুয়া যেমন তিনি তিনি নিরাকার নন তার নিশ্চয়ই আকার রয়েছে কিন্তু সে আকার কেমন তা কারো জানা নেই আল্লাহ নিজেই নিজের পরিচয় দিয়ে বলেন লাইসা কামিসলিহি সাইউন বহুয়া সামিউল বাসির তার তুলনীয় কিছুই নেই তিনি সবকিছুই শুনেন ও সবকিছুই দেখেন সুরে সুরা এগারো নম্বর এক বলাম একুল্লাহু কুফুবন আহাদ তাঁর সমকক্ষ কেউ নেই সুরে এখলাস চার নম্বর এক সুবহান রব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লোকেরা আপনার প্রভু সম্পর্কে যেসব কথা বলে থাকে সব কিছু থেকে আপনার প্রভু পবিত্র ও মহাসম্মানিত সুরে সফাত একশো আশি নম্বর আয়াত আল্লাহ সত্তার উপরে ইমান আনার সাথে সাথে তার নাম ও গুণাবলীর উপরে ইমান আনতে হবে কোরআন ও সেই হাদিস সমূহে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবেই কোন রূপক অর্থ বা কল্পিত ব্যাখ্যা ছাড়াই কোরআনী আয়াত ও সেই হাদিস সমূহের প্রকাশ্য অর্থের উপরে ইমান পোষণ করতে হবে আল্লাহ সত্তা ও গুণাবলীকে বান্দা সত্তা ও গুণাবলীর সদৃশ্য মনে করা যাবে না কিংবা মূল অর্থ পরিত্যাগ করে কোন গৌণ অর্থ বা কোন রূপক অর্থ গ্রহণ করা যাবে না ইমানে মুজমালের দ্বিতীয় অংশে আল্লাহ প্রেরিত যাবতীয় আহকাম ও আরকান কবুল করে নেওয়ার স্বীকৃতি ঘোষণা করা হয়েছে ইসলামী শরীয়তে নির্ধারিত যাবতীয় ফরজ সুন্নত হালাল হারাম জায়েজ না জায়েজ সবকিছুকে যথাযথভাবে মেনে চলে এই মুমিনের অপরিহার্য কর্তব্য আল্লাহ নির্ধারিত কোনো হালালকে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 قوم من يتحاكمون إليه غير الله ورسوله أو يعبدونه من دون الله أو يتبعونه على غير بصيرة من الله أو يطيعونه فيما يعلمون أنه طاعة الله অমনিভাবে হাফিজ ইবনে কাসিরের বক্তব্যের মর্মার্থ হল আল মুরাদ বিত্তাগুত আন ইয়াতাহাকামু আর-রাজুলু ইলা মা সাওয়াল কিতাবে ওয়াস সুন্নাহ মিন আল বাতিল অর্থাৎ কোরআন ও সুন্নাতে বর্ণিত আল্লাহর বিধান বাদ দিয়ে যে বাতিলের কাছ থেকে ফয়সলা গ্রহণ করা হবে সেটাই হল তাগুত আধ্যাত্মিক ও ধর্মীয় জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক ও সামাজিক জীবনে মানুষের উপরে জেঁকে বসা শক্তিধর মানুষরূপী তাগুত সমূহের অন্যায় বিধানের গোলামী শৃঙ্খল হতে মুক্ত হয়ে মানুষের সার্বিক জীবনের সকল প্রকার আনুগত্যকে কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে খালেস ও নিরঙ্কুশ করার জন্য যুগে যুগে নবীগণ মানব জাতিকে আহ্বান জানিয়ে গেছেন যেমন আল্লাহ বলেন ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا আমি যুগে যুগে সকল মানব গোষ্ঠীর নিকটে রসুল পাঠিয়েছি এই মর্মে যে তোমরা কেবল আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বিরত হও সুরায় নাহাল ছত্রিশ নম্বর আয় তাই তাগুত রূপী ইলাহগুলিকে অস্বীকার করা ব্যতীত আল্লাহর ইবাদত হাসিল হওয়া সম্ভব নয় ইন্নার ইবাদত আল্লাহ তাহসাল ইল্লাবিল কুফরি বি তাগুত গায়রুল্লাহর সাথে কুফরি না করে এক আল্লাহর বন্দগি করা সম্ভব নয় মুমিনের জীবনের একটি অংশে আল্লাহর বিধান অন্য অংশে গায়রুল্লাহর বিধান একত্রে চলতে পারে না মূলত এটাই হল তৌহিদে এবাদত বা উলুহিয়াতের মূল কথা যার উপরে দৃঢ় ইমান ব্যতীত কারো পক্ষে পূর্ণ মুমিন হওয়া সম্ভব নয় অতঃপর ইমানে মুফাসকালের প্রথম বিষয় হল আল্লাহর উপরে ইমান আনা যে বিষয়ে ইমানে মুজমালের আলোচনা ইতিপূর্বে এসে গেছে তবে এখানে একটি বিষয় উল্লেখ্য যে কিছু সংখ্যক নাস্তিক ও প্রকৃতিবাদী ছাড়া দুনিয়ার প্রায় সকল মানুষ সকল যুগে আল্লাহকে নামে বা বেনামে খালেক বা সৃষ্টিকর্তা হিসাবে রব বা প্রতিপালক প্রভু হিসাবে বিশ্বাস করে এসেছে মুশরিক আরবরাও এই বিশ্বাস রাখত যেমন আল্লাহ তার নিজেই সাক্ষী দিচ্ছেন আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে আসমান ও জমিন সমূহ সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে আল্লাহ আপনি বলুন হে মোহাম্মদ সাল্লাম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য তবে ওদের অধিকাংশই বোঝে না জাহেলি আরবের মুশ্রিকগণ তাদের নাম রাখত আবদুল্লাহ আব্দুল মোত্তালেব ইত্যাদি বলে তারা জান্নাত জাহান্নাম হাসর নাসর কেয়ামত ইত্যাদিতে বিশ্বাসী ছিল বায়তুল্লাহ শরীফের তাবাব করত তারা হজ করত তারা হাজিদের সেবা শুশ্রূষা করত তাই শুধুমাত্র তৌহিদ রবুবিয়ত বা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করলেই কেউ মুমিন হতে পারে না বা আখেরাতে মুক্তি পেতে পারে না যতক্ষণ না আল্লাহর বিধান সমূহের উপরে ইমান তথা তৌহদি এবাদতের উপরে খালেস ইমান পোষণ না করা হবে আল্লাহর সর্বময় কর্তৃত্বকে অস্বীকার কিংবা সন্দেহ করা তা সত্তার ন্যায় অন্য কিছুকে মনে করা তার ক্ষমতা ও গুণাবলীর সাথে অন্য কারো ক্ষমতা ও গুণাবলীকে শরিক করাকে ইসলামী পরিভাষায় শির্ক বলে শির্ক ক্ষমার অযোগ্য মহাপাপ মুশ্রিকের জন্য জান্নাত হারাম আল্লাহ বলেন ইন্নাহু মায়ুশরিক বিল্লাহে ফকদ আলাইহিল নার মিন সূরা মায়দা 72 নম্বর আয়াত যে ব্যক্তি শিরক করল তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন তার ঠিকানা হলো জাহান্নাম বস্তুত সীমা লঙ্ঘনকারীদের জন্য কোনো সাহায্যকারী নেই ইমানের বাকি পাঁচটি রকম তথা ফেরিস্তাগণের উপরে ইমান রসুলগণের উপরে ইমান আল্লাহর কেতাব সময়ের উপরে ইমান কেয়ামতের উপরে ইমান তকদিরের ভালোমন্দের উপরে ইমান এগুলির কোনো একটিকে অস্বীকার করলে কিংবা সন্দেহ পোষণ করলে সে আর মোমেন থাকে না ইতিপূর্বে বর্ণিত ছয়টি মৌলিক বিষয়কে হৃদয়ে বিশ্বাস পোষণ করার সাথে সাথে দ্বিতীয় বিষয় হল এগুলিকে মুখে স্বীকার করা ও কর্মে বাস্তবায়ন করা হৃদয়ে বিশ্বাস ও মুখে স্বীকৃতি হল ইমানের মূল এবং কর্মে বাস্তবায়ন বা আমল হল শাখা আর তাসদিক ওয়াল ইকরার হুমল আসল ফিল ইমান বল আমল ওয়াল ফারা বাহুল্য প্রত্যেক মানুষ সেও লালিত বিশ্বাস অনুযায়ী আমল করে থাকে বিশ্বাস সুন্দর হলে আমল সুন্দর হয় বিশ্বাসের ত্রুটি থাকলে আমল ত্রুটিপূর্ণ হয় কোন সন্তান যদি তার পিতার পিতৃত্বের ব্যাপারে সন্দেহ যুক্ত হয় সন্দিগ্ধ হয় মনে কোনো সংশয় থাকে দ্বিধা থাকে বা সংকোচ থাকে তাহলে ওই সন্তান যেমন পিতার প্রতি শ্রদ্ধাশীল হতে পারে না এমনকি কোন এক পর্যায়ে যদি সে তার পিতার পিতৃত্ব সম্পর্কে তার সন্দেহকে প্রকাশ করে ফেলে তাহলে ওই সন্তান ত্যাজ্যপুত্র হয় সে সন্তান তার পিতৃ সম্পত্তি হতে বঞ্চিত হয় তার সামাজিক পরিচয় থেকে সে মাহরুম হয় সমাজে তার আর কোনো সুন্দর পরিচিতি থাকে না সে দারদ হিসাবে কুখ্যাত হয়ে পড়ে যে দৃঢ় বিশ্বাসের কারণে সন্তান তার পিতৃ অধিকার লাভে ধন্য হয় যে দৃঢ় বিশ্বাসের কারণে স্ত্রী তার স্বামীর গর্বিত স্ত্রী হিসাবে মাথা উঁচু করে সমাজে চলাফেরা করে ঠিক এমনি করে দৃঢ় বিশ্বাসের কারণে বান্দা তার আল্লাহর সত্যিকারের বান্দা হিসাবে পৃথিবীতে আল্লাহর সৃষ্টিতে আল্লাহর সৃষ্টি জগতে উন্নত মস্তক নিয়ে চলাফেরা করে কিন্তু এই বিশ্বাসের ত্রুটি প্রকাশ পেলেই যেমন সন্তান তার পিতৃ অধিকার থেকে বঞ্চিত হয় স্ত্রী তার স্বামীর উপরে অধিকার থেকে বঞ্চিত হয় ঠিক তেমনি ভাবে বান্দাও তেমনি তার আল্লাহর নিকট থেকে রহমত লাভে বঞ্চিত হয় মানুষের তৈরি বিভিন্ন ধর্ম ও মতবাদ স্বশ অনুসারীদের নিকটে বিভিন্ন ধারণা ও বিশ্বাস উপস্থাপন করেছে যার অধিকাংশ বা সবটুকুই ত্রুটিপূর্ণ ফলে মানব জাতির একটি বিরাট গোষ্ঠী নিজেদের হাতে গড়া মূর্তির পূজা করছে আবার তাকেই পানিতে ডুবিয়ে বিসর্জন দিচ্ছে সাথে সাথে বিসর্জন দিচ্ছে কোটি কোটি টাকার অর্থ ও সম্পদ যা মানবতার কল্যাণে ব্যয়িত না হয়ে কেবলই অপচয় হচ্ছে নিজ পিতার প্রতি আসক্ত রাধা কৃষ্ণের মেয়ে গঙ্গা দেবী মায়ের ক্রোধ থেকে বাঁচার জন্য জলময়ী হয়ে গঙ্গা নদীতে পরিণত হল আর সেই আর সেই অসতী গঙ্গায় ডুব দিয়ে হাজার হাজার নরনারী পুণ্য স্নান করে পাপ মুক্ত ও শুচিশুদ্ধ হয়ে ঘরে ফিরল কেবল একটি অযৌক্তিক ধারণায় বিশ্বাসী হওয়ার কারণে তুলসী তলায় মরতে পারলে দেবতাগণের ছায় মৃতের সকল পাপ মোচন হবে এই ধারণায় সৃষ্টির সেরা মানুষটিকে তার মৃত্যু যন্ত্রণায় সামান্যতম সহানুভূতি না দেখিয়ে ঘর থেকে টেনে হিঁচড়ে তুলসী তলায় নিয়ে শুয়ে দেওয়া হয় একই রূপ নরক মুক্তির ধারণার বশবর্তী হয়ে আপন জন্মদাত্রী মায়ের মৃত কাতর মুখে আগুন দিয়ে অতঃপর চিতার আগুনে ভস্মীভূত করতে কলেজার টুকরা সন্তানের হৃদয় কেঁপে ওঠে না ঢাক ঢোল পিটিয়ে আনন্দের উলুধ্বনি করে মায়ের বন্যুৎসব দৃশ্য দেখতেও সন্তানের কষ্ট হয় না কেবলমাত্র নরক মুক্তির একটি ধারণার কারণ শুধু মানুষের তৈরি ধর্মে নয় আল্লাহ প্রেরিত কিতাব তওরেত ইঞ্জিলের অনুসারীদের মধ্যেও পরবর্তীতে বহু অলিক ধারণার সংযোজন ঘটেছে যা ঐশী ধর্মের বিধান হিসাবে সংশ্লিষ্ট অনুসারীগণ নিষ্ঠার সাথে মেনে চলছেন মূল তওরেত ইঞ্জিলের অবর্তমানে আধুনিক খ্রিস্টবাদের প্রচারিত তিন খুদার অলিক ধারণা এগুলির মধ্যে অন্যতম তাদের অন্যতম মতবাদ অনুযায়ী নবী রসুল শিশু বৃদ্ধ সকল মানুষ পাপি এই পাপি মানব জাতিকে বাঁচানোর জন্য আল্লাহ সিও পুত্র ঈসা মসিহকে দুনিয়ায় পাঠিয়ে শুলে বিদ্ধ করে অপমানজনক মৃত্যু ঘটালেন যাতে তাঁর রক্তের বিনিময়ে ওই সকল পাপি যারা তাকে আল্লাহর পুত্র ও ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করবে তারা জাহান্নাম থেকে মুক্তি পায় আদম থেকে ঈসা পর্যন্ত কোটি মানুষের পাত্রের ব্যবস্থা না করে শুধুমাত্র ঈসা পরবর্তী ও তাহার মধ্যে কেবলমাত্র ঈসাকে করতে হিসেবে বিশ্বাসী মানুষগুলির পাপ মোচনের জন্য নিষ্পাপ ঈসাকে শুলে বিদ্ধ করে নিষ্ঠুরভাবে তথাকথিত হত্যাকাণ্ডের পিছনে আল্লাহর কোন ধরনের ন্যায় বিচার কাজ করছে জানি না তবে এই অলিক প্রচারণায় ভুলে অগণিত মানুষ উক্ত ধারণার অনুসারী হয়ে তাদের অর্থ সম্পদ ও ইমান বিসর্জন দিচ্ছে পবিত্র কোরআন অবিকৃত অবস্থায় থাকার কারণে এবং সেই হাদিস সমূহ বাছাই হয়ে সকলের সামনে এসে যাওয়ার কারণে মুসলিম উম্মার ইমান আকিদায় বিগত উম্মদগুলির ন্যায় বিভ্রান্তির সুযোগ হয়নি তবুও প্রধানত রাজনৈতিক কারণে সৃষ্ট বিরোধগুলি পরবর্তীতে উসুলি বিতর্কে পরিণত হয় এবং এর সঙ্গে যোগ হয় শরীয়তের ব্যাখ্যাগত মতভেদ এবং গ্রিক ও ভারতীয় দর্শনের কূট তর্ক রাজনৈতিক কারণগুলির মধ্যে প্রথম ও প্রধান ছিল হজরত আলী ও হজরত মহাবিয়া রাজাল্লাহানহমার মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্ব যার পরিণতিতে একদল হজরত আলীর জামাত হতে বেরিয়ে গিয়ে খারেজি এবং অন্য দল আলীর সমর্থক হিসাবে শিয়া নামে অভিহিত হয় পরবর্তীতে তারা সবাই গত হয়ে গেলেও ওই বিরোধ টিকে থাকে ও তা ধর্মীয় বিতর্কে রূপ নেয় ওই দুদলের মধ্যবর্তী নিরপেক্ষ আর একটি দল থাকতেন যারা মুরজিয়া হিসেবে গণ্য হলেন এইভাবে একে একে বিভিন্ন উপদলের সৃষ্টি হয় যারা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে ইমানের ব্যাখ্যা দিতে থাকেন যদিও হাদিস পন্থী ওলামা ইকরামের সার্বিক প্রচেষ্টায় ওই সব বিভ্রান্তি বেশি দূরে এগোতে পারেনি তবুও বিভ্রান্তি আছে যা নামে ও বেনামে আমাদের সমাজে কারো কারো মধ্যে আজও প্রচলিত আছে আমি এখানে প্রধান প্রধান আটটি দলের নাম করব সবশেষে আহলে সুন্নতাল জামাত আহলে হাদিসের আকিদা সম্পর্কে ব্যাখ্যা করব প্রথম বিভ্রান্ত ফেরকা খারেজি ইসলামের ইতিহাসে প্রথম বিভ্রান্ত ফেরকা খারেজি যারা হজরত মহাবিয়ার সঙ্গে আপোষ মীমাংসা প্রস্তাব সমর্থন করায় আলীর দল থেকে বেরিয়ে গিয়েছিল কেননা তাদের ধারণা মতে কেতাবুল্লাহ মজুদ থাকতে কোনো মানুষকে সালিশ হিসাবে গ্রহণ করা অন্যায় বা গুনায় কবিরা আলী ও মহাবিয়া উভয়ের তৃতীয় পক্ষ দুজন সাহাবিকে হজরত আমর ইবনুল আস এবং হজরত আবু মুসা শাহরিকে সালিশ নিয়োগ করে এই গুনাহে কবিরা করেছেন অতএব তারা হত্যাযোগ্য অপরাধী নওয়াজ আলী তাদের স্লোগান ছিল লা হুকমা ইল্লা আলিল্লাহ আল্লাহ সাহেব কারো হুকুম নেই কথাটির জবাবে হজরত আলী রাজিল্লাহ তালাহ বলেছিলেন কালিমাতুন হাক্কুন উরিদা বিয়া বাতিল লা বুদ্দা মিন ইমারাতিন মিন দিররিন ওয়া ফাজিরিন কথাটি তারা ঠিকই বলেছে কিন্তু বাতিল অর্থ গ্রহণ করা হয়েছে কেননা শাসন ক্ষমতায় ভালো ও মন্দ উভয় প্রকার লোকই আসতে পারে সম্পূর্ণ রাজনৈতিক কারণে এই দলটিতে পরে বিভিন্ন বেদাতি আকিদার সমাবেশ ঘটে তারা কবিরা গুণাগার ব্যক্তিকে কাফের ও চিরস্থায়ী জাহান্নাম হিসেবে গণ্য করে এবং অনুরূপ কোন গুণাগার শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করাকে তারা অজীব মনে করে এই চরমপন্থী আকিদার লোক বর্তমানে অনেক মুসলিম দেশে দেখতে পাওয়া যায় মুসলমান হয়েও তারা মুসলমানের রক্তকে হালাল মনে করছে তাদের দৃষ্টিতে অন ইসলামী সরকারের বিরুদ্ধে প্রকাশ্য বা গোপনে সশস্ত্র যুদ্ধের মহড়া চালিয়ে যাওয়া ওয়াজিব এবং তাদের এই দৃষ্টিভঙ্গির কারণে বিভিন্ন মুসলিম রাষ্ট্রে জঙ্গি তৎপরতা আজকে প্রকাশ্যরূপ ধারণ করেছে সর্বত্র শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের পায়তরা চলছে দুই শিয়া হজরত আলীর সমর্থক এই দলটির মধ্যে পরবর্তীতে অসংখ্য বিদাতি আকিদার অনুপ্রবেশ ঘটে তাদের আকিদা মতে হজরত আলী ছিলেন রসুল্লাহ সাল্লামের ওসি অতএব আলী ও তাঁর পরিবারের মধ্যেই কেয়ামত পর্যন্ত মুসলিম উম্মার নেতৃত্ব সীমাবদ্ধ থাকবে সে কারণ হজরত আবু বকর রাজিলতালানহ উমর ফারুক রাজিলতালানহ ওসমান গনি রাজিলতালানহ এরা সকলেই ছিলেন তাদের দৃষ্টিতে অবৈধ খলিফা চরমপন্থী শিয়া কিছু উপদলের নিকটে তারা ছিলেন কাফের নওয়াজবুল্লাহ এমনকি চরম গোনা একদল শিয়া হজরত আলী রাজুল্লাহ আনহকে হজরত ইসার ন্যায় মর্যাদা দিয়ে আল্লাহর আসনে বসাতে চেয়েছিলেন হজরত আলী তাদের এই অতিভক্তিকে বরদাস্ত করেননি তিনি তাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করেছিলেন আলোচনা দেখুন আল ফেসল ফিল মিলাল দ্বিতীয় খণ্ড একশো পনেরো পৃষ্ঠা শিয়ারা পাঁচটি প্রধান দল ও বহু সংখ্যক উপদলে বিভক্ত ইমামিয়া শিয়াদের অন্যতম উপদল বারো ইমামে বিশ্বাসী ইসনা আশারিগণ ইমাম খোমেনির নেতৃত্বে একতাবদ্ধ হয়ে বর্তমানে ইরান শাসন করছে তিন মুরজিয়া এর অর্থ বিলম্ববাদী ওসমান ও আলীর সময়কার রাজনৈতিক গোলযোগে এরা নিরপেক্ষ ছিলেন এবং উভয় পক্ষকে মুমিন গণ্য করে তাদের আমলের হিসাব কেমন পর্যন্ত পিছিয়ে দিয়েছিলেন অন্য অর্থে যারা আমলকে ইমানতে পৃথক ভাবেন তাদেরকে মুরজিয়া বলা হয় রাজনৈতিক কারণে সৃষ্ট হলেও এটিও পরে নির্দিষ্ট ধর্মী মতবাদের রূপ পরিগ্রহ করে এদের আকিদা অনুযায়ী মুমিন হওয়ার জন্য কেবলমাত্র ইমান বা বিশ্বাসটুকুই যথেষ্ট আমলের কোন শর্ত নাই তাদের মতে ইমান একটি অখণ্ড বিশ্বাসের নাম ভালো বা মন্দ আমলের প্রভাবে ইমানের কোন হ্রাস বৃদ্ধি ঘটে না আল ইমান হুয়া কৌলুন বিলা আমালেন লায়াজিদ বলা কোসো وإيمان المرتكب الكبيرة وإيمان جبريل كلاهما سواء এই বেদাতি আকিদা পোষণের ফল হিসাবে বর্তমানে বহু মুসলমান শত অপরাধ করেও নিজেকে খাঁটি ইমানদার বলে গর্ববোধ করে থাকে যা ইমানের মূল উদ্দেশ্যকে ব্যর্থ করে দেয় আমাদের দেশে এই ধরনের ইমানদারের মোটেই অভাব নেই যারা সুদ খেয়েও ঘুষ খেয়েও হারাম খেয়েও চোরা চালানির মাল সম্পদ দিয়ে গাড়ি বাড়ির মালিক হয়েও নিজেকে পাক্কা মুসলমান বলে বলতে একটুও তাদের অন্তরে দ্বিধা সংকোচ বোধ হয় না রাষ্ট্রীয় সম্পদের এই আমানতকে খেয়ানত করে কোটি কোটি টাকার সম্পদ লোপাট করে গরিবের রক্ত শোষণ করে দেশটাকে শেষ করে দেওয়ার পরেও তারা আমাদের কাছে বরিত নমিত মর্যাদা মণ্ডিত গর্বিত নেতা এবং নেত্রী হিসাবে আমাদের সামনে মুমিন হিসেবে বুক ফুলিয়ে চলেন তারা হজও করেন তারা উমরাও করেন তারা নফল নামাজও পড়েন হাতে তসবিও নেন আবার অনেক কিছু তাদের বাহ্যিক চেহারে আমরা টের পাই এর কারণ একটাই তারা মনে করেছেন যে ইমানের জন্য যথেষ্ট আল্লাহকে বিশ্বাস করা মাঝে মধ্যে হজ করা মাঝে মধ্যে নামাজ পড়া বিধান মানা আদেশ নিষেধের আনুগত্য করা ইসলামের শরীয়তের আনুগত্য করা এই বিষয়গুলি তাদের কাছে মুখ্য নয় কারণ ওগুলি হলো আমলের ব্যাপার আর এগুলি হলো ইমানের ব্যাপার তাদের দৃষ্টিতে religion is a merely a matter between man and God ধর্ম হল মানুষ এবং সৃষ্টিকর্তার মধ্যকার একটি বিশেষ সম্পর্কের নাম এই আধ্যাত্মিক বিশ্বাসটুকুকেই তারা ইমান বলে থাকেন মূলত এই ইমানটি হল মুরজিয়াদের ইমান এই যদিও বর্তমান যুগের এই লোকগুলি নিজেদেরকে মুরজিয়া বলেন না কিন্তু মুরজিয়াদের এই বিশ্বাস তাদের মধ্যে পুরো মাত্রায় বর্তমান আর সেজন্য বিভ্রান্ত ফেরকা মজাল ফেরকা যেগুলি ইসলামের ইতিহাসে প্রথম থেকেই এবং পরবর্তীকালেও এগিয়ে গেছিল বিভিন্নভাবে দেশ এদেশের সেদেশের সেই যুগের লোকদেরকে বিভ্রান্ত করেছিল সেই বিশ্বাস আজ পর্যন্ত আমাদের মধ্যে শিক্ষিত অশিক্ষিত সকলের মধ্যেই যেন এখনো বিরাজ করছে আমাদেরকে এই ভুল আকিদা থেকে যত দ্রুত ফিরে আসা যায় ততই মঙ্গল চার কাদারিয়া প্রথম শতাব্দী হেজরের দ্বিতীয়ার্ধে ইরাকে সর্বপ্রথম তকদিরকে অস্বীকারী কাদারিয়া মতবাদের জন্ম হয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই দল সম্পর্কে আগেই ভবিষ্যৎবাণী করে গেছেন এভাবে আল্লাহ কাদারিয়া তো মজুস হাজির উম্মাহ وفي رواية هم خصماء لله في القدر এরা আমার উম্মতের মধ্যে অগ্নি উপাসকদের সমতুল্য অন্য বন্ধনে এসেছে এরা আল্লাহর সঙ্গে বিবাদকারী আজকের বিশ্বে আমাদের মধ্যে নামে বেনামে এদের সংখ্যা মোটেই কম নয় আমরা বলে থাকি আমরাই আমাদের ভাগ্যের স্রষ্টা আমরা যারা রাজনৈতিক নেতৃত্ব দিয়ে থাকি তারা প্রায় জনগণের ভাগ্য বদলের জন্য ভীষণ জোরে সরে বক্তব্য রেখে থাকি অথচ একবারও তারা ভাবেন না যে ভাগ্য বদলানোর ক্ষমতা তাদের হাতে আল্লাহ পাকজন নেই এটা আল্লাহর হাতে অর্থাৎ ভাগ্য না বদলিয়ে মানুষের অবস্থার পরিবর্তন ঘটানোর চেষ্টা করলেই ভালো হবে পাঁচ জবরিয়া কাদারিয়া মতবাদের ঠিক উল্টা এই অদৃষ্টবাদী মতবাদ মানুষকে জড় পদার্থের ন্যায় মনে করে তারা বলেন ইন্নাল আব্দা মজবুর ফিয়া পালহি লা কুদরত লাহু ওয়ালা ইরাদাত ওয়ালা ইখতিয়ার এই মতবাদের প্রতিষ্ঠাতা জাহাম বিন সাফওয়ানের নামানুসারে এদেরকে জাহামিয়াও বলা হয়ে থাকে তারা বলেন আল্লাহ নিজ সত্তায় একক ও যাবতীয় গুণাবলী হতে মুক্ত আল্লাহর কালাম অন্যান্য সৃষ্ট বস্তুর ন্যায় সৃষ্ট বা মখলুক তাদের আকিদা অনুযায়ী মানুষ স্বাধীনভাবে নিজ ইচ্ছা শক্তি প্রয়োগ করতে পারে না বরং আল্লাহ মানুষের মাধ্যমে স্বীয় কর্ম পরিচালনা করেন যেমন তিনি বায়ু ও পানিকে পরিচালিত করেন মানুষ সকল বিষয়ে মজবুর বা জড় পদার্থের নেয় এই ভ্রান্ত আকিদার পুরোধা জাহাদ বিন দিরহামকে কুফার governor Khalid bin Abdullah al Qasri একশো চব্বিশ হিজড়িতে ঈদুল আজহার দিন সকালবেলা ঈদের সালাত ও খুদ্বার পরে নিজ হাতে জবাহ করেছিলেন ও বলেছিলেন আইহান্নাস জাহু আকবরুল্লাহ জাহায়াকুম فإني مزح بالجعد بن درهم إنه زعم أن الله لم يتخذ إبراهيم خليلا ولم يكلم موسى تكليما تعالى الله عما يقول الجعد علوا كبيرا ثم نزل فذبحه في أصل المنبر governor Khalid bin Abdullah al Qasri ঈদের ময়দানে উপস্থিত হাজারো মুসল্লিকে লক্ষ্য করে বললেন হে জনগণ তোমরা সকলে আজকে কোরবানি করো আল্লাহ পাক তোমাদের কোরবানি কবুল করুন কিন্তু শুনে রাখো আমি আজকে আমার কোরবানি করব এই বেদাতি জাহাদ বিন দেরহামকে জবাই করে কারণ সে ধারণা করে আল্লাহ পাক ইব্রাহিম আলী সালাতামকে বন্ধু হিসেবে গ্রহণ করেন নাই সে ধারণা করে আল্লাহর কোনো গুণ নেই সেজন্য আল্লাহ পাক হজরত মুসা আলি সাদামের সঙ্গে তুর পাহাড়ে কথাও বলেন নাই আল্লাহ পাক জাদ যে বিভ্রান্তি ছড়িয়েছে তার থেকে অনেক অনেক গুণ মুক্ত তিনি আমাদের সবাইকে এই বিভ্রান্তি থেকে রক্ষা করুন এই কথা বলেই তিনি মেম্বার থেকে নেমে এসে নিজ হাতে তরবারে দিয়ে মেম্বারের পাশেই ওই বেদাতি জাহাদ বিন জবাই করে তার প্রথম কোরবানির হক আদায় করলেন সুবাহান সে যুগের শাসকগণ সে যুগের মুসলিম নেতৃবৃন্দ কিভাবে সেরকম বিদাতের বিরুদ্ধে আপোষহীন ছিলেন এই একটি ঘটনায় দৃষ্টান্ত হিসেবে যথেষ্ট বলে আমি মনে করি বন্ধুগণ এই অদৃষ্টবাদী আকিদার অনুসারী মুসলমানের সংখ্যা বর্তমানে ক্রমেই বেড়ে চলেছে তারা বলে থাকেন কিছু হইতে কিছু হয় না যা কিছু হয় আল্লাহ হইতে হয় তাহলে কি বলবো যে চুরি করে তার চুরিটা আল্লাহ হইতে হয় তাহলে কি বলবো যে জেনা করে তার জেনাটা আল্লাহ হইতে হয় তাহলে কি বলবো খুনি খুন করে খুনের আসামি তাহলে স্বয়ং আল্লাহ নওয়াজ জালেক আমরা যখন রেডিও খুলি তখন শুনতে পাই সুন্দর কণ্ঠের চলিত গান তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো তুমি সর্প হইয়া দংশন করো ওজা হইয়া ঝাড়ো তুমি যেমনি নাচ তেমনি নাচি পুতুলের কি দোষ তাদের দৃষ্টিতে মানুষ যেন একটা পুতুল সদৃশ তার নড়াচড়া করার নিজস্ব ইচ্ছাশক্তি প্রয়োগ করে কিছু করার ক্ষমতা নেই এই অদৃষ্টবাদী আকিদের অনুসারী মুসলমানের সংখ্যা বর্তমানে ক্রমে বেড়ে চলেছে আল্লাহবাগ আমাদেরকে রক্ষা করব ছয় মোতাজেলা হিজড়ি দ্বিতীয় শতকের প্রথমার্ধে সৃষ্ট এই মতবাদ অনুযায়ী মানুষের লৌকিক জ্ঞানই ভালো মন্দের চূড়ান্ত মাপকাঠি এবং বান্দাই তার কর্মের স্রষ্ট তারা জাহামিয়াদের ন্যায় আল্লাহকে যাবতীয় গুণ হতে এমনকি কথা বলার গুণ হতেও মুক্ত একটি নির্গুণ সত্তা মনে করে সে কারণ তাদের বিশ্বাস মতে কোরআন আল্লাহর সরাসরি কালাম নয় বড় মখলুক বা সৃষ্ট তাদের মতে কবিরা গুণাগার ব্যক্তি না কাফের না মোমেন বড় মধ্যবর্তী স্থান তবা না করে মারা গেলে তারা নিশ্চিতভাবে জাহান্নামী তবে তাদের শাস্তি কাপড়দের চাইতে কিছুটা কম হবে মানুষের জ্ঞানকে ভালো মন্দের মাপকাঠি আখ্যা দেওয়ার ফলে আল্লাহ প্রেরিত ওহির সত্যকে কোনো কোনো ক্ষেত্রে তারা অগ্রাহ্য করেছেন ফলে নিজ জ্ঞানের অনুকূলে না হলে তারা কোরআন হাদিসের বিধানকে বিভিন্ন অজুহাতে অমান্য করতে কুণ্ঠবোধ করেন না বর্তমানে যেমন বহু মুসলিম দেশে প্রকাশ্য সুদকে হারাম সুদকে হালাল করা হয়েছে হারাম জুয়া লটারিকে আইনের মাধ্যমে অনুমতি দিয়ে হালাল করা হয়েছে এমনি করে বহু বিষয় রয়েছে যেগুলি যে কোনো চিন্তাশীল শ্রোতা চিন্তা করলে বুঝতে পারবেন সাত আশাড়ি ইমাম আবুল হাসান আশাড়ির অনুসারী এই দলের মতে আল্লাহর মাত্র সাতটি গুণ রয়েছে যেমন তিনি আলিম অর্থাৎ সর্বজ্ঞ কাদির অর্থাৎ ক্ষমতাশালী হাই অর্থাৎ চিরঞ্জীব মুরিদ অর্থাৎ ইচ্ছাকারী মতাকাল্লিম অর্থাৎ কথক স্বামীয় সর্বশ্রোতা এবং বাসির সর্বদ্রষ্টা আট মুজাসিমা ও মোসাব্বিহা নির্গুণবাদী জাহামিয়া ও মোতাদিলা মতবাদের বিপরীতে সাদৃশ্যবাদী ও কায়াবাদী আর এক দল চরমপন্থী বিজ্ঞানের মাধ্যমে মজাসিমা ও মোসাব্বিয়া মতবাদের জন্ম হয় যারা আল্লাহকে সাধারণ প্রাণীদেহের সঙ্গে তুলনা করেছেন নওয়াজুল্লাহ জালেক ওলাইসা কামিসলি সৈয়ুন আল্লাহর তুলনীয় কিছুই নেই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা উপরে বর্ণিত সাতটি বিভ্রান্ত ফেরকা খারেজি শিয়া মুরজিয়া কাদরিয়া জাবরিয়া মোতাজলা আশারিয়া মজাসমা এদের বিপরীতে আহলে সুন্নত আল জামাত আহলে হাদিসের ইমাম কি আমরা প্রথমে বলে এসেছি তবু পুনরায় স্মরণ করিয়ে দিই আহলে সুন্নতের মতে আহলে হাদিসের আকিদা মতে ইমান হল আল ইমান হল তসদিক জানান বলে ইকরার বিল লিসান আমল বিল আরকান يزيد بالطاعة وينقص بالمعصية ইমান হল হৃদয় বিশ্বাস মুখের স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম যা আনুগত্যে বৃদ্ধি পায় ও গুনাহে হ্রাসপ্রাপ্ত হয় দলিল যেমন আল্লাপা বলেছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة مما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم ومن ذكر حديث فلا حدث عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق متفق عليه হজরত হাসান বসরিকে জনক ব্যক্তি জিজ্ঞেস করলেন মোমেনুন আন্তা আপনি কি মোমেন হাসান বসরি জবাব দিচ্ছেন আল ইমান ও ইমান আনে فإن كنت تسألني عن الإيمان بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى فأنا مؤمن وإن كنت تسألني عن قوله تعالى إن المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم إلى آخر الآية فوالله لا أدري أمنهم أنا أم لا হাসান বসরিকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি মোমেন তিনি জবাব দিচ্ছেন ইমান দুই প্রকার হে প্রশ্নকারী যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে আল্লাহর উপরে ইমান রসুলের উপরে ইমান ফ্রেস্তার উপরে ইমান কেমতের উপরে ইমান এই ইমান সম্পর্কে যদি তুমি আমাকে জিজ্ঞেস করো আমি বলবো আমি অবশ্যই মোমেন কিন্তু আল্লাহ বাকসুরি আনফালের দুই থেকে চার নম্বর আয়াতে যে ইমানের ব্যাখ্যা দান করেছেন যেখানে বলা হয়েছে প্রকৃত মোমিন তারাই যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করানো হয় তখন তাদের হৃদয় ভয়ে আঁতকে ওঠে অতঃপর যখন তাদের সামনে আয়াত তেলাবাত করা হয় তাদের ইমান বৃদ্ধি প্রাপ্ত হয় হে প্রশ্নকারী শুনে রাখো আমি হাসান বসরি এই আয়াতের দৃষ্টিকোণ থেকে সত্যিকারের পূর্ণাঙ্গ ইমান কিনা আমার সন্দেহ আছে আমি জানি না বন্ধুরা আমার আবু জাহাল পর্যন্ত নিজেকে ইমান দাবি ইমানদার দাবি করতে পারে কারণ সেও যখন বদরের যুদ্ধে আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বেরিয়েছিল তখনও কাবার ঘরে গিয়ে কাবার এই তেলাপ ধরে কেঁদে কেঁদে বলেছিল আল্লাহ ইন কানা মোহাম্মদ আল্লাহ হকিন ফনসুর হোক ওয়াইন কুন্না আল্লাহ হকিন ফনসুর না হে আল্লাহ যদি মোহাম্মদ হকের উপরে থাকেন তাহলে তুমি তাকে সাহায্য করো ওয়াইন কুন্না আল্লাহ হকিন ফনসুর না যদি আমরা হকের উপরে থাকি তাহলে আমাদেরকে সাহায্য করো তাহলে বোঝা গেল আবু জাহাল আল্লাহকে ডেকেছিল বদরের যুদ্ধে যাওয়ার সময় কিন্তু আবু জাহালের এই দোয়া কবুল হয়নি কারণ তার এই দোয়ার মধ্যে কেবল স্বীকৃতি ছিল কিন্তু রসুলের আনুগত্য ছিল না সেখানে আমল ছিল না অতএব ওই দোয়া যে দোয়ার সঙ্গে আমল নাই সেই দোয়া সেই ইমান সেই বিশ্বাস কখনোই আল্লাহর কাছে গ্রাহ্য হতে পারে না ইমাম আহমদ হাম্বুলকে জিজ্ঞেস করা হয়েছিল এই সম্পর্কে তিনি জবাব দিয়েছিলেন হাজা কৌল জাহামিয়া وهذا كفر لأن إبليس قد عرف ربه وقال ربما أغويتني لأقعدن لهم صراطك المستقيم এই বক্তব্য হলো জাহামিয়াদের এটি হল কুফরি আকিদা কারণ ইবলিস ও আল্লাহকে চিনত সেও আল্লাহকে চিনেই আল্লাহ কাছে প্রার্থনা করেছিল অতএব এখানে সংক্ষেপে আমি আপনাদের সামনে ইমানের সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে শেষ করছি ইন্নাল ইমান এজা কানা কলাম গেলা আমারিন তবা কুফরুন দুনা কুফরিন যখন ইমান কথার নাম হবে আমল থাকবে না সেটা কুফরের এক দরজা নিচে কামাইন্দার জাহামিয়া অল মুরজিয়া যে ইমান জাহামিয়া এবং মুরজিয়ারা পোষণ করে থাকেন ওয়াইজা কানা কৌলান বা আমলান বেলা নিয়াতিন ফাওয়া নিফাক কাবদুল্লা বিন সাবা ওয়াসিয়াতিহি যখন ইমানের অর্থ হবে শুধু কথা আমল নিয়ত ছাড়াই তখন সেই ইমান হলে মোনাফিকদের ইমান যেমন আবদুল্লাহ বিন সাব এবং তার সাথীদের ইমান ছিল ওয়াইজা কানাল ইমান কৌলান ওয়া আমলান ওয়া নিয়তান বেলা সুন্নতিন ফাহুয়া বিদা কা আহমদুল মুফতাদিহীন যখন ইমান অর্থ করা হবে কথা কাজ এবং নিয়ত কিন্তু রসুলের তরিকা মোতাবেক হবে না সুন্নত মোতাবেক আমল হবে না তখন সেটা হবে বেদাত কারণ নিয়ত যদিও ঠিকঠাক আমল এবং কবল যতই ঠিকঠাক যদি সেটা রসুলের তৈরি মতো না হয় সেই আমল আল্লাহ কাছে গৃহীত নয় উপরে বর্ণিত বিভ্রান্ত ফেরকা সময়ের মধ্যে মুরজিয়াদের মতে ইমান কেবল মৌখিক স্বীকৃতির নাম আমল ইমানের অংশ নয় এবং ইমানের কোন হ্রাস বৃদ্ধি নেই অতএব কবিরা গুণাগার ব্যক্তির ইমান ও জিবরিলের ইমান তাদের নিকটে সমান খারেজিদের নিকটে আমল ইমানের অবিচ্ছিন্ন অংশ তাদের মতে কবিরা গুণাগার ব্যক্তি কাফের তার রক্ত ও সম্পদ হালাল এবং সে চিরস্থায়ী জাহান্নাম মোতাজিলাদের মতে সে মুমিনও নয় কাফেরও নয় বরং মধ্যবর্তী স্থানে সে চিরস্থায়ী জাহান্নামে তবে তার শাস্তি কাফেরদের চেয়ে কিছুটা হালকা হবে আহলে সুন্নত আহলে হাদিসের নিকটে কবিরা গণাগার মোমিন ত্রুটিযুক্ত ইমানদার মোমিন না পেশ তবা না করে মারা গেলেও সে চিরস্থায়ী জাহান্নামে নয় আহলে হাদিসের নিকটে ইমানের প্রকাশ্য স্বীকৃতি দানকারী কোন ব্যক্তির জান মাল ও ইজ্জত শারীরিক কারণ ব্যতীত কারোর জন্য হালাল নয় আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে আয়লাদিসগণ নির্গুণবাদী মোয়াত্তিলা ও সাদৃশ্যবাদী মোজাসেমা মোসাবিহাদের মধ্যবর্তী ইমান পোষণ করেন যেমনভাবে তারা আমল ইমানের অংশ হওয়ার ক্ষেত্রে চরমপন্থী মুরজিয়া ও খারেজিদের মধ্যবর্তী ইমান পোষণ করে থাকেন পরিশেষে আমি বলবো ইমানের এই পার্থক্য উপলব্ধি করা এবং এই বিষয়টি অনুধাবন করে ইমানে মজবুতি নিয়ে আসা প্রত্যেকটি ভ্রমণের অবশ্য কর্তব্য কারণ ইসলামের প্রথমেই প্রথম যুগেই সাহাবাই গ্রামের বিরুদ্ধে খারেজিদের মাধ্যমে যে রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত ঘটেছিল সেখানে কারণ ছিল স্রেফ ইমানের এই ভুল ব্যাখ্যার কারণে আমি আশা করব আমরা সকলে আহলে সুন্নতল জামাতের ইমানি ব্যাখ্যা অনুসরণ করে প্রত্যেক মুসলমান ভাই ভাইয়ের মধ্যে মোহাম্মদ বৃদ্ধি এবং সকলে একটি দেহের ন্যায় হয়ে যাওয়ার ব্যাপারে সচেষ্ট হব আল্লাহ বাক আমাদের সকল ভাইকে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করুন উপরে বর্ণিত সুরায় নেশার একশো ছত্রিশ নম্বর আয়াতের আলোকে আমরা যেন সত্যিকার অর্থে ইমানদার হতে পারি আল্লাহ নিকটে সে তৌফিক করে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আকুল কৌলি হাজার واستغفر الله لي ولكم ولسائر المسلمين السلام عليكم ورحمة الله وبركاته